মুসলিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু তাআলা ঈমান আনয়ন করার পর মত পর্যন্ত ইমানের উপরে পুরা দৃঢ়তার সাথে মজবুতির সাথে অটলতার সাথে টিকে থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেছে ইমান শুরু থেকে শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টা এর হালাতে থাকা একজন ইমানদারের জন্য ফরজ কিছু ইবাদত আমাল এমন আছে যেগুলি সাময়িকভাবে ফরজ হয়ে থাকে তো ইমান যখন থেকে শুরু হবে মত পর্যন্ত এর উপরে ধরে রাখা টিকে থাকা ফরজ এই জন্য আল্লাহ সুবাহ যাবতীয় আমালের মকবুলিয়তের শর্ত লাগাইয়েছেন ইমানকে নেকামাল আমলে সালেহাত তখনই এটা আল্লাহ পাকের কাছে মকবুল হবে যখন এই আমলের সাথে ইমান থাকে ইমান ব্যতিরিকে কোনো ভালো আমল আল্লাহ পাকের কাছে মকবুল হবে না তাই চব্বিশ ঘন্টা ইমানের সাথে থাকা ফরজে আইন সাহাবাই কেরাম তাদের নিজস্বনাবলী তাকালে দেখা যায় বহু এরকম সাহাবিদের হায়াত অতিবাহিত হয়েছে যারা ইমান গ্রহণ করার পরে খুব সীমিত সময়ের জন্য অল্প সময়ের ভিতরে তাদের মৃত্যু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন অন্য কোন নেক আমল তার আমল নামায় নাই কিন্তু আল্লাহ পাকের কাছে সে বলা হয়েছে এই জন্য ইমান এটা আমল ছাড়াও চলতে পারে কিন্তু আমল ইমান ছাড়া চলতে পারে না কোরআন শরীফের মধ্যে সুরায় মুজাম্মেলের মধ্যে একটি আয়াত রসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক নাজিল করেছেন ইন্নালাকা ফিন্নাহারে সাবাহান তাবিলা হে রসুল সারাদিন এই দিনের ব্যাপারে আপনার ব্যস্ততা কিরকম যেমনটা সমুদ্রে সাঁতরানোওয়ালা একজন ব্যক্তি তার দৃষ্টান্ত যেরকম দিনের উপরে চলার ব্যাপারে আপনার দৃষ্টান্তটা সেরকম তফসির ও আলারা উল্লেখ করেন এমন এক দেশের মধ্যে এই আয়াত নাজের হয়েছে যেই দেশের মধ্যে স্বাভাবিকভাবে সামুদ্রিক চলাচলের অবস্থান খুব কম কারণ সমুদ্রের মধ্যে সাঁতরানো এর সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে সেই দেশে মরুভূমির সাথে চলাচলের দৃষ্টান্তটা বেশি প্রযোজ্য ছিল ওই দেশে মরুভূমি সমুদ্রের তুলনায় অনেক বেশি কিন্তু আল্লাহ সুবাহ দৃষ্টান্ত পেশ করলেন সমুদ্রের সাথে ইন্নালাকাফিন নাহারে সাবাহান তবিলা সমুদ্রে সাঁতরানোওয়ালা ব্যক্তির সাথে কেন তুলনা দিলেন সমুদ্রে যদি কোনো মানুষ জাহাজ থেকে অথবা কোনো জিনিস থেকে পড়ে যায় সেই লোকটা নিরাপদ এবং সুস্থি বোধ করবে অবসর লাভ করবে যতক্ষণ পর্যন্ত কিনারে না পৌঁছে তার আগ পর্যন্ত নয় সমুদ্রের কিনারের মধ্যে যখন গিয়ে সে অবস্থান নিবে এখন এই লোকটাকে যে নিজে সুস্থি বোধ করবে একটু বিশ্রাম নেওয়ার অবকাশ থাকবে তাছাড়া এমন কোন ব্যক্তি নেই সমুদ্রের মধ্যে পড়ে গেছে আর সে সেখানে হাত পাকে একেবারে গুচাইয়া অবসর চিন্তা করলাম যে দীর্ঘ সময় সাঁতরাতে থাকলাম এখন কিছু সময়ের জন্য একটু বিশ্রাম করি পানির উপরে এটা আদৌ সম্ভব না যদি ওই লোকটা সেখানে বিশ্রাম করতে যদি নেয় আরেকটা ঢেউয়ের আঘাতে এসে সে পানির তলে নিমজ্জিত হয়ে যাবে তার পিছনে যত প্রচেষ্টাগুলি চালিয়েছিল সব বিফলে চলে যাবে এমন একজন ব্যক্তির সাথে আল্লাহর পায়গাম্বরের জিন্দিগিকে আল্লাহ পাক তুলনা দিলেন সমুদ্রে সাঁতরানোওয়ালা ব্যক্তি সে যেমন কিনারে যাওয়া পর্যন্ত তার বিরাম নাই একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য এটা তো দুনিয়ার সমুদ্র এবং কিনারা আল্লাহ রব্বুল আলমিন মানুষের হায়ারটাকে পুরা হায়ারটা একটা মানুষের সাথে তুলনা করে এই দুনিয়াটাকে একটা সামুদ্রিকের সাথে তুলনা করলেন এই সারা পৃথিবীটা একটা সমুদ্রের ন্যায় আর এর মধ্যে সাঁতরানোওয়ালা এই মানুষগুলি কিনারা কখন কিনার হল যেদিন ইমানের সাথে ইমানটুকু রেখে আখেরাতের জীবনে পারি জমাইলাম ওইটা হলো কিনারা আখেরাতের জীবনের প্রথম শুরু সমুদ্রের পাড় তো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পায়গাম্বরকে উপমা দিচ্ছেন কেমন শক্ত উপমা হে রসুল হে আমার হাবিব আপনার জীবনের দৃষ্টান্তটা আপনি এই উম্মতকে নিয়া মেহনত করার ধরন অবসর আপনি কখন পাবেন আপনি বিরাম পাবেন কখন কখন আপনার বিশ্রাম ধরা হবে যেদিন আপনার মৃত্যু আসবে তার এক সেকেন্ড আগ পর্যন্ত এই উম্মতকে নিয়ে আপনার ব্যস্ততার পেরেশানি চলতে থাকবে একটা সেকেন্ড আগ পর্যন্ত আপনার বিরাম নাই আল্লাহ আল্লাহর পয়গম্বরের ডিউটি বাতলাই দিলেন আল্লাহ পাক রসুলের এক সেকেন্ড বিরাম নাই তার হায়াতটা এই উম্মতকে নিয়া উম্মতকে কেমন করে সঠিকভাবে সমুদ্রের কিনারে পৌঁছাইতে পারবে সমুদ্রে কিনারা পৌঁছতে পারবে উম্মত এই জন্য আল্লাহর পায়গাম্বরের ডিউটি আল্লাহ পাক বাতলাই দিলেন যে আপনার হায়াতের দৃষ্টান্তটা ওই সমুদ্রের সাঁতরানেওয়ালা মানুষের মতো সে যেমনভাবে একটা সেকেন্ড আগ পর্যন্ত কিনারে যাওয়ার আগ পর্যন্ত বিরাম নাই আপনার হায়াতের জিন্দিগিটার মেশারও রকম আপনিও ওরকমের মতো আপনারও এক সেকেন্ড বিরাম নাই আপনার বিরাম হবে যখন আপনি দুনিয়ার থেকে আপনাকে উঠাই নিয়ে আসব আপনি যখন আমার কাছে চলে আসবেন তখন আপনার বিরাম আর শান্তি নেওয়ার মতো সুস্থিবোধ বোধ করার মতো অবস্থান তার আগ পর্যন্ত না এজন্য আল্লাহ সুবাহ একজন ইমানদারের ডিউটিটাকে বাতলাই নেন কতক্ষণ পর্যন্ত মৌতির এক সেকেন্ড আগ পর্যন্ত এমন না যে একটু কিছু গাফলতি হয়ে গেলাম সকালবেলা ইমান আছে তো বিকালবেলা না থাকলে চলবে আবার আগামীকাল আসবে আবার তারপর দিন না থাকলে চলবে এই অবস্থা একটা সেকেন্ডের জন্য ইমান থেকে বিচ্যুতি হওয়া যাবে না এই জন্য যেটা বলছিলাম যে ইমান আমল ছাড়াও চলতে পারে কিন্তু আমল ইমান ছাড়া একটা সেকেন্ড চলতে পারে না যেটার দৃষ্টান্ত বহু সাহাবারা আমল এক জাররাও করে নাই ইমান আনসিত মত হয়ে গেছে একজন সাহাবি কালো কুশ্রী একজন হাফসি মানুষ এখনো ইমান গ্রহণ করেননি মসজিদে নবমীর আশপাশে ঘুরতেছেন ইমানের কিছু নূর তার মধ্যে আসতে শুরু করছিল কিন্তু সাহস পাচ্ছে না এখনো রসুলের সামনে সাহাবাদের সামনে গিয়ে বসবে সাহাবাইকে রামদেরকে নিয়ে মসজিদে নবুবির মধ্যে পেয়ারা নবী সাইসালাম বসে আছেন তালিম চলছে ওই কালো হাফসি লোকটা সেও একজন ইহুদির গোলাম কিছু সময় মসজিদের পাশে ঘুরে আস্তি করে মসজিদের ভিতরে ঢুকছে ঢুকে সাহাবাই কেরামদের পিছনে বসছেন কিছু কথা শুনলেন যখন কথা আল্লাহ রসুল বলতেছিলেন সেও কথা শুনল শোনার পরে আল্লাহর হাবিবকে একটু কথা জিজ্ঞাসা করার অবকাশ আসলো রসুল ইমান সম্পর্কে আলোচনা করতেছেন ইমানের হাকিকাত বলতেছেন সাহাবাই কেরামকে ইমান সম্পর্কে বুঝাচ্ছেন ওই তপসরের ভিতরে সেই গোলামটা জিজ্ঞাস করলেন যে আমি একজন হাফসি গোলাম আমি ইমান গ্রহণ করিনি আপনি ইমানের সংজ্ঞা দিলেন ইমানের ফজিলত বয়ান করলেন ইমানের পুরস্কার বলতে শুরু করলেন হে রসুল হে নবী আমি একটা গোলাম হাফসিওয়ালা কালো কুশ্রী চেহারা আমার সৌন্দর্য না তাও আমি ইহুদির গোলাম একেবারে মুরুক্ষ লেখাপড়াও তেমন কিছু জানি না আমি যদি ইমান গ্রহণ করি আমার মতো এই লোকটা তার ইমান কি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে সে প্রশ্ন করলেন আল্লাহ রসুলের কাছে কারণ সে ইমানের হাকিকত জানত না তার ধারণা ছিল অনেক যোগ্যতা অর্জন করতে হবে ইমান গ্রহণ করার জন্য আল্লাহ পাকের কাছে ইমান ওয়ালা হতে হলে কিছু যোগ্যতা তার মধ্যে অনেক লাগবে যে যোগ্যতার ভিত্তিতে সাহাবায় কেরামগুলার দিকে তাকালে বোঝা যায় সেও ধারণা করেছিল এমন এই জন্য তার দিলটার মধ্যে খুব ভয় ভীতি ছিল সে রসুলকে জিজ্ঞাসা করল আল্লাহর পায়গম্বর হেসে দিয়া বললেন তুমি হাফসি গোলাম আরে তুমি কি বলছো তুমি একজন গোলাম তুমি কালো কুশ্রী তুমি ইমান গ্রহণ করলে আল্লাহ পাক তোমার ইমান গ্রহণ করবেন কি না তুমি প্রশ্ন করছো আরে আমার আল্লাহ পাক সম্পর্কে তো তোমার ধারণাই নাই হে গোলাম শুনো তুমি যদি এখন ইমান গ্রহণ করো আল্লাহ সুবাহ এক নম্বর পুরস্কার হলো তোমার অতীত জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিল এটা হলো প্রথম পুরস্কার তোমার তারপরে যদি তো ইমানের উপরে তুমি চলতে থাকো তোমার আরো পুরস্কার যেগুলি আছে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন এই দিবেন এই দিবেন যখন আল্লাহ রসুল ওই লোকটাকে কিছু বয়ান যখন শুরু করলেন সে বলতেছে এটাই কি বাস্তব রসুল বলেন যে হ্যাঁ নাম এটাই বাস্তব তুমি আমি যা বলছি সে বলে যে আমি তো এতক্ষণ ধারণা করেছিলাম যে আমার মতো লোকটার ইমান হয়তো গ্রহণ করতে অনেক যোগ্যতা লাগবে আল্লাহ রসুলের হাত দিলেন বলে যে আমি এখন ইমান পড়ে নিচ্ছি ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল ইমানের কালেমা পড়লেন পড়ে সে এখন আল্লাহ রসুলের সামনে সাহাবাদের পিছনে যেয়ে বসলেন কারণ যারা মজলিসে বসা তুলনামূলক দেখতে তাদের থেকে ওই লোকটা তো সাময়িকভাবে দুনিয়াবি হাইসিয়তে একটু নিয়ম এর জন্য সে ওনাদের সামনে বসতে পারেন না পিছনে বসছে আর এটাও আদব এটাও আখলাদ যেমনটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা থাকে আল্লাহওয়ালা নিকার যারা থাকে তারা এরকম সামনে থাকা সামনে চলা এটা আদব যদিও অনেক সময় এই সমাজ এখন ওই এরকম আদব দিতে আমরা অক্ষম রেসুরে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদে নবমীতে বসা কিছু সাহাবারা মসজিদে নবীর বাহির দিয়ে তারা হাঁটতেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু পিছনে আর সাহাবারা আরো একে অপরের পিছনে তারা সামনে সামনে হাঁটতেছেন আল্লাহ রসুল মসজিদে নবমীর থেকে ওইটা লক্ষ্য করছে পরে তাদেরকে ডাক দিয়া কাছে আইনা বলেন আমার কাছে বহুত গায়রত লাগতেছে বড় তাজ্জুবের বিষয় তোমরা আবু বকরের মতো মানুষটাকে পিছিয়ে দিয়া সামনে তোমরা কেমন করে হাঁটলা প্রশংসার শব্দ আর কি লাগে নবী যাকে এই শব্দ দিয়া প্রশংসা করতেছেন যে আবু বকরের মতো লোকটাকে পিছনে দিয়া তোমরা তার সামনে হাঁটতেছ কেমন করে এটা আমার কাছে বহুত একটা গায়রতির বিষয় ওই দিন থেকে নিয়ে ওই দিনের মসজিষে সাহাবাই গ্রাম হাদিস মধ্যে লেখা যায় জীবনে কোনদিন আবু সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর সামনে তারা বসে নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যেমন বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন আল্লাহ তার মাকামকে ওরকম সকলের মুরব্বীর আন্দাজে দিয়েছেন এই হাদিসটাকেও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহর হাবিব ইন্তেকালের পরে যখন খেলাফতের মোশাওয়ারা পরামর্শ যখন চলছে তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে খালিফা বানাবার জন্য যে আরো অনেকগুলি হাদিস আছে হাদিস আছে এর মধ্যে ওই হাদিসটাও আছে যে হাদিসটা সম্পর্কে আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ রসুল এই মন্তব্যটা করেছিলেন নিশ্চয়ই অন্য দিকের অন্য সকলের তুলনায় আবু বকরের মর্যাদাও আল্লাহ পাকের কাছে বেশি সেই হিসাবে রেসুরের পরে খলিফা হওয়ার যোগ্যতা তারই যেগুলা নিয়ে খেলাফতের মশালা নিয়ে বহু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় খলিফা আনসারদের থেকে হবে না মহাজেরদের পক্ষ থেকে হবে কি কি হবে কি কি যোগ্যতা ওলা এগুলো নিয়ে কত কিছু গিয়েছিল সেই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু সম্পর্কে এখন আমার সিজে নাবুবির মধ্যে হজে গেলে দেখতে পাবেন বাবে আবু বকর ফি জোহফাতি আবি বকর রাজি আল্লাহ তালু ওই গেটটার উপরে লেখা আছে যে এই গেটটা এই ফটকটা এই ডোরটা এটা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর নামে নামকরণ এবং এই গেটটাই শুধু একমাত্র ওই সময় বাকি ছিল যেদিন আল্লাহ রসুল ইন্তেকালের কিছু সময় কিছুদিন আগে দুই একদিন আগে আল্লাহর পায়গাম্বর একদিন ঘোষণা দিলেন যে মসজিদে নবমীর ঢুকার মতো যেই প্রধান ফটক যেটা এটা ছাড়া অন্য অন্য সাহাবিদের বাড়ির দিকে যাওয়ার জন্য কিছু দরজা কিছু ফটক ছিল সাপগুলি বন্ধ করে দাও শুধু একমাত্র ইল্লা জোহফাতে আবি বাকার শুধু একমাত্র আবি বাকর সিদ্দিকের দরজাটা খোলা থাকবে আর সবগুলি বন্ধ হয়ে যাবে এই জন্য সেদিন সবগুলি দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছিল শুধু একমাত্র আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ যে দরজা দিয়ে যাওয়া আশা করতেন এটা রেখে দিন এটাও আল্লাহ রসুল ইশারা করেছেন যে আমার পরে খালিফা হতে পারে আবু বকর যদিও আমি নামকরণ করে যাই নাই কিন্তু তোমাদেরকে ইশারা হিসাবে বলে গেলাম ঝগড়া করো না খলিফা হওয়ার যোগ্যতা আবু বকর আল্লাহ পাক সাহাবাই রামদের মধ্যে বিজ্ঞ বিজ্ঞ সাহাবিরা ছিলেন যারা সকলে বসে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর হাতের মধ্যে আইসা যারা তখন বায়াত গ্রহণ করলেন তো বলতেছিলাম যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনিও এরকম মুরব্বীর আন্দাজ ছিলেন আল্লাহ রসুল তাকে এইভাবে করে ফকিয়ে দিয়ে গেলেন মুরব্বীকে সামনে দিয়ে চলতেন না তো বলতেছিলাম ওই সাহাবি যিনি ইমান মাত্র গ্রহণ করলেন গোলাম হাফসি বলে যে এই মাত্র সদ্য ইমান গ্রহণ করলাম আর আমার সামনে বড় বড় সাহাবারা রসুলের সামনে হাত বাড়াইয়া ইমান গ্রহণ করলেন ওইখানেই তো বসে থাকতে পারতেন যে মেহরাব নবী সাল্লাম যেখানে আজি সাহেবেরা আপনারা সেজদা দিবার জন্য প্যারেশান হয়ে যান ওইখানেই বসে থাকতে পারতেন তা না করে তিনি উঠে সেখান থেকে উঠে পিছনে গিয়ে বসলেন এটাও আদব আর এমন কতগুলি আদবের বিষয় আছে কথা প্রসঙ্গে আসছিল গতকাল পরশু আমাদের মাদ্রাসার প্রাথমিক নতুন বৎসরের সবকের উদ্বোধন বোখারি শরীফের সবক দিয়ে শুরু হয়েছে তো সেখানেও আমাদের ছাত্রদেরকে নসিহত করতে যায়া আমাদের একজন মুফতি শাহুজুর তিনিও কোরআন শরীফের আয়াত নিয়ে আইসা তাদেরকে বললেন যে দেখো ওস্তাদের সাথে ছাত্রদের আদবের মোয়ামেলাটা কোন পর্যায়ে হতে হবে যেটাকে আমরা আমাদের দেশে আদব বলি আদব আদব আদবটা না থাকলে তাকে বেআব বলি আমরা মনে করতেছি আদব বুঝি এটা একটা সুন্নত বা মুস্তাহাবের ব্যাপার আদব করলে কিছু হলো না আদব না করলেও কিছু আসে যায় না সেক্ষেত্রে দলিল আদিল্লা দেওয়ার পরে মুফতি সাহেব কোরআন সাহেবের আয়াত নিয়ে সামনে খুলে বসলেন যে দেখো আদব উম্মতের জন্য ইমান যেরকম ফরজ আদব করা ওটাও ফরজ কারণ আদব যদি না থাকে তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যেই কঠিন শব্দ ব্যবহার করেছেন এই আদবটা এহসানের অংশ এবং আদবটাকে বজায় রাখা এটা তার জন্য ফরজ আর এই আদব না থাকার কারণে এই লোকটার ইমান থেকে বহির্ভূত হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে যেটাকে আল্লাহ পাক সুরে হুজরাতের প্রথম দিয়া বর্ণনা করা হয়েছিল আল্লাহ এবং রসুলের সামনে বাইরে কাজ করো না আল্লাহ এবং তার রসুলের সামনে বেড়ে কাজ করো না এই আদব শিখাইতেছে সাহাবাদেরকে আল্লাহ পাক একটা সুরা নাজুল করে আদব শিখাচ্ছেন যদি আদবটা এটা শূন্যতার মোস্তাহাবের বিষয় বিষয়টাই যদি হতো তাইলে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজের করে সাহাবাদেরকে আদব শিখাইতেন না এই জন্য এই আদব উম্মতির জন্য ফরজ যেমন সাহাবাদের জন্য ফরজ ছিল উম্মতির জন্য আদব রক্ষা করা ফরজ এখন তো ওই সমস্ত সাবজেক্ট চলে গেছে এখন ছাত্র ওস্তাদের সাথে আদব নাই সন্তান বাবার সাথে আদব নাই হ্যাঁ ছোট বড়র সাথে আদব নাই সব বেআদবের সব মেলা এখন জগৎ শুধু বেআদবের মাল্লায় চলছে ছোট কয়েক বছরের বাচ্চা মুরব্বীর সামনে সিগারেট টেনে টেনে ধোঁয়াটা তার নাকের মুখের দিকে দিচ্ছে রাস্তা দিয়ে যারা এরকম সিনা টান করে হাঁটতেছে চলতেছে ফিরতেছে তাদের হ্যাঁ সিনার টানের আর বাতাসে যেন মনে হয় পাশেওয়ালা পড়ে যাবে এটা বেয়াদব এই জন্য বলতেছে বে আদব মাহরুম ফাজিলে রাব হে সাহাবারা এই জন্য আয়াত কি শুধু সাহাবাদের জন্য ছিল না সকল যুগে এই আয়াত প্রযোজ্য হবে সাহাবাদেরকে বলছিল রসুলের সামনে আদব লেহাজ রেখা কথা বলবে না বড় আওয়াজে কথা বলবে যদি তাই করো আল্লাহ তোমরা পরস্পরে মজলিসের মধ্যেও কথা বলতেছ অথবা রসুল সামনে বসা আছে সেইখানের মধ্যে রসুলের সাথেও কথা বলতেছ রসুলের সামনে কথা বলতেছ সেখানেও আদবের লেহাজ করো নাই আদব খেয়াল করো নাই বড় করে শব্দ করে রসুলের সাথে এমনভাবে কথা বলতেছ যেন তোমার মধ্যে একটা কিছু প্রকাশ পাচ্ছে অথবা সাহাবাদের মধ্যে পরস্পরে পরস্পরে তোমরা কথা বলতেছো সেইখানেও তোমাদের এই আওয়াজটা এমন আসতেছে রসুল দূরের থেকে বসে বসে এইদের কথাগুলো যেন কেমন যেন কেমন যেন মনে হয় এই যে অবস্থা যদি করো এই সাহাবারা আদবটাকে লঙ্ঘন করেছো তাহলে কি হবে তোমাদের ইমানটা আল্লাহ পাকের দপ্তর থেকে ক্যান্সেল করে দেওয়া হবে যেই কাজটা না করলে ইমান ক্যান্সেল হয়ে যায় ওই আদব কি সুন্নত না মুস্তাহাব কি বলেন আপনারা মুস্তাহাব আর সুন্নত এই জন্য আয়াতের দ্বারা দলিল এই আদব রক্ষা করা ফরজ যে আদবের দ্বারা মানুষের ইমান ক্যান্সেল হয়ে যায় আদব না থাকলে এই জন্য বলা হচ্ছে বে আদব মাহরুমে কাস্তাজ ফাজদের যারা বেয়াদব যারা তারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত তো আল্লাহ রহমত থেকে বঞ্চিত হলে ইমান ক্যান্সেল হয়ে যাবে এবং আয়াতের সামনে বলতেছেন তুমি মসজিদে যাচ্ছ তুমি মাদ্রাসায় যাচ্ছ তুমি তবলিগের জামাত করছো তুমি যাইতেছো হজের দিকে তুমি ওরকম জিকিরাজকারে আছো তোমার খবরও নাই যে তোমার ইমান যে ক্যান্সেল হয়ে গেছে কত কঠিন শব্দ তোমার খবরও থাকবে না বান্তুমিল্লা একটা সরু আদব এত বড় জিনিস এই যে মানুষ যে আদবের সাথে চলে মুরব্বীদের সামনে ইত্যাদির সামনে চলাফেরা এটা কেন এটা ফরজ আদব রক্ষা করা এটা শুধু নফল আর মোস্তাহাব না এই জন্যই ওই যে ওই শুক্রবারে বলছিলাম হাজরত লোকমানে হাকিম আলী সালাতাম সন্তানকে বলছিলেন তোমার চলাচলটা লা তুষায়ের খাদ্দাকা যে তুমি চলবে যে চলার মধ্যে সিনা টান করে চলবে না কালকা আমি কোথার থেকে জানি আসতেছিলাম রাত্রিবেলা এক মার্কেটের গলি দিয়া ঢুকছি তো গলিটা তো এমনি চিকন গলি দিয়া দুইজন মানুষ পাশাপাশি হাঁটতে তো আসতেছি ওই বেচারা যে তার চক্ষুটা মনে হয় উপরের দিকে চাই আছে সে এমনি হাঁটতেছে এবং তার সিনার বাড়ি জুটে মনে হয় যেন আমরা পড়ে যাব তো বাধ্য হইয়া সেই হাঁটতে থাকে ওইভাবে আমরা এক পাশে দাঁড়িয়ে আছি তো এতটুকু এহসাস অনুভূতি যার নাই যে তোমার বাবার সমান বয়স একটা মানুষ একজন আলেম মানুষ সে আসতেছে তোমার সিনার টানের চোটে তোমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে তুমি মনে এইটুকু তুমি চিন্তাও করতে পারো না এটা যে কত বড় একটা বেয়াদুফি চলা এটা তোমার চিন্তাও নাই এর কারণে কি হবে এই জন্য মুসলিম শরীফের মধ্যে রেসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের সাদ ফরমান ইত্তাকু ফিরাসাতাল মুমিন বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত আসছে দুখানে রাওয়ায়াত আসছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন فإنه এই জন্য বলা হচ্ছে যে দেখো মুরব্বী বয়োজ্যেষ্ঠ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে খুব সাবধানে চলবে এদের দৃষ্টির মধ্যে কোনোদিন নিজকে বেয়াদব শব্দটা যেন ব্যবহার না করা কে বলেন আল্লাহ রসুল বলেন হাদিসের কথা এবং কেন বলে যে আল্লাহ পাক তাদের ইবাদত বন্দিগি আমল করতে করতে তাদেরকে একটা অন্তর্দৃষ্টি আল্লাহ দিয়েছেন তারা ওই দৃষ্টি দিয়া তাকাবে যেটাকে হজরত কাসেম নালতবি রহমতুল্লাহ আলাই ওই যে তালেবুল আলম খানার লাইনের মধ্যে দাঁড়াইলেন আর বলছিল যে দেবল মাদ্রাসার এই ডাইল এই ডাইল খাইয়ে কি লেখাপড়া করা যায় এদিকে একটা মাদ্রাসা হলো যে মাদ্রাসার মধ্যে অজুর পানি করতে অজু করতে পারে এরকম হ্যাঁ পানি দিয়া ডাল দেয় পোলাবানের খাওয়ার জন্য এই কথাটা বাবুর্চি একজন ছাত্র যাইয়া হজরতের কাছে বলছেন হজরত ছেলেটার মাথার থেকে পা পর্যন্ত এমনি তাকাইয়া হজরত চিন্তা করতেছে বলতেছে দেখো তো এই ছেলেটার ভর্তির খাতার মধ্যে তার নামটা আছে কিনা মোল্লাজি জোরে যে চিন্তা করলেন হজরত কোথার থেকে কোথায় চলে গেল ছাত্রটা ভর্তির খাতার সাথে ডায়ের কথার সাথে কি সম্পর্ক এই জন্য ওনারা যাইয়া নজর করে দেখে যে ভর্তির খাতার মধ্যে ওর নাম নাই পরে তো এই ছেলেটাকে বাইর করে দেওয়া হয়েছে মাদ্রাসার থেকে কিন্তু সবাই বললেন যে হাজরত আপনি এটা কেমন করে বললেন এই ছেলেটা সম্পর্কে আমরা তো বেশি গবেষণা করি ছাত্র ভর্তি ইত্যাদি এগুলা নিয়ে কত গবেষণা আমরা করি আপনি তো সবসময় থাকেনও না কাছে এই ভর্তির খাতার মধ্যে নাম আছে না না আছে এটা আপনি কেমন করে বললেন আপনি তার মাথার থেকে পায়ের থেকে মাথা পর্যন্ত একটা নজর দিয়ে আপনি এই কথাটা বললেন হ্যাঁ, দারুল দেওয়ান এই জন্যই তো দারুল দেওবন্দের একটা নাম হলো দারুল উলমি ওয়াল আমাল যেখানে ছাত্র ওস্তাদদের মধ্যে এলেম এবং আমল দুইটার সমন্বয় ঘটিত এই জন্য এটার নাম দারুল উলুম দেব হজরত বলতেছেন যে দেখো যেদিন এই মাদ্রাসাটার চতুর্দি দেওয়া হয়েছিল আমাকে স্বপ্নে যোগে মাহবুবে খোদা পেয়ারা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে সাথে নিয়া আমাকে যখন এই মাদ্রাসাটার চৌহদ্দি যখন দেওয়া হয়েছিল হাতের মধ্যে একটা লাঠি নিয়ে রসুল এইভাবে দাগ দিয়ে দিলেন যে এইখানে এলেমের ঘর হবে সেইখানে কিছু আবর্জনা ছিল শহরের ময়লা ফেলত ওই পঞ্চবটির ময়লা ফালাবার মতো ডাস্টবিন জায়গা যেমন আগে আমাদের এখানে মন্ডলপাড়া ব্রিজের এখানে ময়লার আবর্জনা স্তূপ ফেলা হতো তো এরকম জায়গাটার মধ্যে বলে ওই দিন সব এটা হওয়ার পরে আমাকে দারুণ দেবন্দের ছাত্র কারা কারা হবে এগুলা সবগুলার একটা ছবি আমার সামনে পেশ করা হয়েছে ওই ছবিগুলি চেহারাগুলি আমার চোখের সামনে দিবালকের মতো স্পষ্ট আমি হঠাৎ করে এই ছেলেটার মাথার দিকে পা পর্যন্ত নজর করে চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখলাম ওই তালিকার মধ্যে এই ছেলেটার নাম নাই তখন আমি বুঝছি যে দেখো এই ছেলেটার ভর্তির খাতার মধ্যে নাম আছে কিনা এই জন্য বলছি ফাইন্না এই জন্যই রসুরে পাক সাল্লাহ সাল্লাম বলছেন হে আমার উম্মতেরা মনে রাখো ওরকম লোকগুলি তারা আমল করতে করতে ইবাদত করতে করতে তাদের অন্তরের মধ্যে এমন একটা চক্ষু আর জুতি চলে আসছে তারা ওই নূরের মাধ্যমে দেখে তাদের সামনে কোনোদিন বেয়াদফির টাইটেলটা নিও না মনে রাখা লাগবে এই জন্য রাস্তায় চলবে এই জন্য আল্লাহ রসুল রাস্তায় চলার সুন্নত তরিকা বাতাইছেন সিনা টান করে না রাস্তায় চলবে আল্লাহ রসুল কেমনে চলতেন খোলেন সামাইলি মিজি খোলেন হাদিস খোলেন অ্যালেমের কথা সম্পর্কে আজকে ফজরের পরে তালিম হয়েছিল ফজরের নামাজের পরে অনেক কথাই বলতেছিলাম বলতে বলতে অ্যালেম সম্পর্কে বলতেছিলাম যে আল্লাহ পাক যাদেরকে অ্যালেম দিয়েছেন আর যাদেরকে অ্যালেম দেন নাই এরা কেমন পর্যন্ত এক সমান হতে পারবে না কোনোদিন কোনোদিন এক সমান হতে পারবে না আর সেই অ্যালেম শিখনিওয়ালাদেরকে সমাজের মানুষ এখন ভালো নজরে দেখে না আর ওরকম অ্যালেম যাকে শিখায় সেই অভিভাবককে বলে যে আপনার ছেলেটাকে বরবাদ করে দিলেন কি করলেন এই ছেলেটাকে এই জন্য দিন শিক্ষা করার পিছনে তখন কথা প্রসঙ্গে বলতেছিলাম বিবাহ শাদী করার আগে একজন পুরুষকে তার নিয়ত করতে হবে যে আমি কেন বিবাহ করব এটাও শরীয়তে মাসালা আছে বিবাহ কেন করব শুধু খায় সাত মিটাবার জন্য না বিবাহ করার আগে যুবককেই নিয়ত সহি করতে হবে যে আমি যৌন মানুষের খায়সাত মিটাবার দুইটা পন্থা একটা জায়জ পন্থা আর একটা হারাম পন্থা আমি বিবাহসাদীর মাধ্যমে হারাম পন্থা থেকে আমাকে আমি হেফাজত করার ব্যবস্থা হবে এক নম্বর নিয়ত দুই নম্বর আল্লাহ পাক আমাকে বিবাহর মাধ্যমে নেককার আওলাদ ফরজন্দ দান করবে আর এই নেককার আওলাদ ফরজন্দকে আমি দিনের রাস্তায় চালাবো এই দুইটা নিয়ত হতে হবে বিবাহর আগে যেন নিয়ত গণ্ডগোল যার কারণে পরবর্তীতে তার নতিজা তার রেজালও দশক গণ্ডগোল এই জন্যই তো স্ত্রী মিলামেশার আগে দোয়া সুন্দর তরিকা দিচ্ছেন কেন দোয়া যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছে আদব আদব যেটা কত জরুরি জিনিস আর সকলেই পারে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখেন জি কত বড় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একটা মাসালা শিখতে যাইয়া মাসালাটাকে প্রকাশ করতে যাইয়া একটা ঋষি সুইফা কুকুরের কখন হায়েজ আসে কুকুর কখন বাচ্চা দেওয়ার উপক্রম হয় এই সমস্ত মাসালাগুলিও শরীয়তের মধ্যে প্রয়োজন বোধে চলে আসছে কোনো না কোনো একটা ব্যাপারে এই মাসালাটা কোথায় জানবে একটা ঋষি তাকে ডাইকা যেহেতু তারা সবসময় এগুলা নিয়ে খেলাধুলা করে তাদের কাছে তার কাছে এই কথাগুলি তিনি জানলেন এখন এই জানার দিক থেকে ওই লোকটা যদিও সে একটা ভিন্ন ধর্মীলম্বী কিন্তু সে তো এই জ্ঞানটুকু তার থেকে গ্রহণ করেছি এই দিক থেকে সে তার ওস্তাদ এবং এটা এই শিক্ষা করে এটা দিনের মধ্যে বিভিন্ন কাজে লাগবে এই দিক থেকে সে তার উস্তাদ তো তিনি তার কামরার মধ্যে বসা কিতাব পড়েন মোতালা করতেছেন ওই ঋষি বেটার ছেলেটা আরো কিছু ছোট ছোট ছেলেদের সাথে বল খেলে ওই বলটা খেলতে খেলতে অন্য ছেলে পেলেরাও তো অনেক সময় দরজার সামনে চলে আসে ওই বেটার ছেলেটা সামনে আসলে হুজুর দাঁড়িয়ে যান কয়েকবার এই ঘটনা ঘটছে পরে ছাত্ররা জিজ্ঞাসা করে যে হজরত ব্যাপারটা বুঝলাম না একটা ছোট ছেলে এটা আপনার দরজার সামনে আরো তো অন্য ছেলেরাও আসে যে ছেলেটা আপনার দরজার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যান কারণটা বুঝলাম পরে হুজুর বলে যে দেখো এই ছেলেটা হলো ওই ঋষির ছেলে ওর বাবার থেকে আমি জরুরের কারণে কিছু মাসলা তার থেকে আমি হল করছিলাম ওই দিক থেকে সে তো আমার ওস্তাদ ওস্তাদের ছেলে এই কারণে তাকে আমি সম্মান দেখাই ব্যাপারটা বুঝতে পারছি এই জন্যই জাহাজতা আলী রাজি আল্লাহ আনহু তিনি বলেন আমাকে যদি কেউ দিনের একটা হরফ যদি কেউ আমাকে শিখায় সে আমার ওস্তাদ আর সে আমার মনিব হয়ে যায় সে ইচ্ছা করলে আমাকে বিক্রি করে ফেলতে পারে কোথায় আছে সেই সেই আখলাক আর সেই আদব যে আছে এখনকার সমাজে দেখেন না এই জন্যই তো অনেক সময় আমরা স্কুলের ছাত্রদেরকে নিয়ে মাঝে মধ্যে আমরা হাসি করি যে ওনার টিচার তার শিক্ষক এতক্ষণ যে তাকে শিক্ষা দিছে দুইজনে একসাথে মিলে ফুটবল খেলার মাঠে নামছে একজনের পায়ে আরেকজন যে কি লাথি মারতেছে কি ঠিক না ব্যাঠে ছাত্র ওস্তাদ দুইজনে খেলতেছে না বলকে যখন লাত্তি মারে তখন ওস্তাদের পায়ের সাথে ছাত্রের পাও লাগে না না লাগে এটা কোনো ফ্যাক্টর না কোনো বিষয় না তারা আদবেই বুঝে না আদব কোন জিনিসের নাম এই জন্য সেখানের থেকে আদব বাইর হয় খুব কম মানে রাগ করবেন না হুজুর গেলে এই অবস্থা এটা আমার কথা না আপনার কথা নয় কারণ আল্লাহ রসুল নিজে বলতেছেন আমাকে আমার আল্লাহ আদব শিখাইছেন বা আদ্যা বাণী তা আদিবি আল্লাহ মানি রব্বি আমাকে এলেম শিখাইছেন আমার উস্তাদ সরাসরি আমার আল্লাহ রবুল ইজাদ এবং আমি তার থেকে আদব শিখছি তো বলেন রেসুল পাক সাল্লাহ আলি সাল্লাম তিনি যদি বলেন যে আমি আমার আল্লাহ থেকে আদব শিখছি তো সেই রসুলের তরিকা ছাড়া আদব কি পৃথিবীতে আসতে পারে কোনোদিন কখনো না কোনদিন সেই তরিকার বহিরাগত রাস্তায় আদব আসবে না সেখানে বে আদব আসবে যেখানে আদব নাই সেটা আসবে সেখানে যাই হোক এক কথার থেকে আমি অন্যদিকে চলে গেছি আর কি হাজরাতে ওই সাহাবি রেজি আল্লাহ আনহু তিনি আদবের লেহাজ করতে যাইয়া আল্লাহ রসুলের সামনে বসলেন না সাহাবাদের সামনে বসলেন না সেখান থেকে ইমান গ্রহণ করে আইসাই পিছনে আইসা বসলেন তিনি অমুসলমান ছিল গোলাম ছিল হাফসার মানুষ ছিল কালো ছিল কিন্তু আল্লাহর পয়গাম্বরের মসজিদ সম্পর্কে দেখেন মুহূর্তের ভিতরে আল্লাহ তার দিলের মধ্যে আদব দিয়ে দিলেন ইমানটা লওয়ার সাথে সাথে সে আদবের সম্পর্ক তার সাথে চলে আসছে সে ওই সাহাবাদের সামনে বসতেই নিজকে ইতস্ত মনে করলেন রসুলের সামনে কেমন করে বসি এই জন্য পিছনে এসে বসছেন বসে এখন রসুল কথা বলতেছেন ওই সাহাবিটা সেখানে বসে বসে সে এখন তার দিলের মধ্যে যেন কি একটা ঢেউ আসছে যাহা আমি ছিলাম কোথায় আসলাম কোথায় ছিল না কোথায় ছিল তার কোনো কথা আলোচনার ফ্যাক্টর ছিল না বিষয় ছিল না সেই লোকটা কোথায় চলে আসছে এই জন্য তার দিলের মধ্যে এখন আসছে হা আল্লাহ আমাকে কোথায় আনছেন সাহাবাদের সাথে বসাইলেন নবীর সামনে বসার তৌফিক হইল সাহাবি হওয়ার যোগ্যতা দান করলেন এগুলি অনেকগুলি কথা তার দিলের মধ্যে খুশি আসতেছে খুশি আসতে আসতে এখন সে কাঁদতেছে চোখে দিয়া যার যার করে পানি পড়ছে খুশির পানি যেটা ওই রমজানে একদিন বলছিলাম খুশির পানির পানিগুলি ঠান্ডা খুশি যে চোখের পানিগুলি ঝরে মহাব্বতের সাথে যে পানিগুলি ঝরবে সেই পানিটা অ্যাকশন হলো ঠান্ডা যা গালের মধ্যে যে বেয়ে বেয়ে পড়ে ঠান্ডা গোসার পরে রাগাম্বিতর পরে এই সমস্তর কারণে যদি পানি আসে ওইটা গরম চোখের পানির মধ্যে ওইটার অ্যাকশন চলে আসে আল্লাহ রব্বুল আলমিন ওই লোকটা এখানে রসুলের সামনে বসে বসে কানতেছে কানতেছে কাঁদতে কাঁদতে কাঁদতে যেন একেবারে তার কান্নার আওয়াজ খুব প্রকোপ হয়ে গেল বেড়ে গেল বেড়ে গেল অনেকে দেখেন না অনেক সময় বিভিন্ন দোয়ার মজলিসের মধ্যে অনেক সময় কান্নাকে বারণ করতে পারে না কারো কান্না আসতে থেমে যায় কেউ আছে যে আরো বেশি কান্দে আরো বেশি কান্দে কানতেছে বেশি বেশি এসবে বরাতে সবে কত অনেক সময় দেখি আমাদের সামনে অনেক সময় বহু আল্লাহর বন্দারা কান্দেছেন তার কান্না বন্ধ হয় না কানতে কানতে সে মাটির মধ্যে এবার পড়ে গেল পড়ে যাওয়ার পরে সাহাবারা ব্যাপারটা এই কান্না অবস্থায় তার মৃত্যু হয়ে গেল কান্না তো কান্না একেবারে জীবনের সর্বশেষ কান্না তা কোথায় মসজিদে নবমীতে বসে কোথায় সাহাবাদের মসজিদে বসে কোথায় মোহাম্মদ রসুল্লাহ ইসলামের সামনে মেহরাবে বসে আল্লাহ রসুল সহ সাহাবারা দিলের মধ্যে এমন একটা অ্যাকশন আসর হলো যে হা আল্লাহ পাকের মকবুল বান্দা আল্লাহ পাক তাকে এমন কবুল করলেন এমন একটা হায়াত নিয়ে আসলেন সে আল্লাহ পাকের কাছে কয়েক সেকেন্ড আগে সে কাফের বেমান মুশেক আর কয়েক সেকেন্ড পরে সে সাহাবি রসুলের মসজিষে সাহাবাদের মসজিষে মসজিদে নবমীতে কান্না অবস্থায় সে জান্নাতের এখন একজন হুর গালমানদের কাছে সে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এই জন্য সাহাবারা সবাই তার কান্নায় খুব বিষণ্ন অন্তর কাঁদতেছে প্যারেশান তার জানাজা পড়লেন আল্লাহ রসুল নিজে হাদিস শরীফের মধ্যে দেখা যায় আল্লাহ রসুল বলছে যে দেখো তোমরা একজন জান্নাতের মানুষ দেখতে চাও একটু তাকে দেখে নাও এরা সবাই জানাজা পড়লেন রসুল জানাজা নামাজ পড়াইলেন তো কি হল ওই বলতেছিলাম যে ইমান এমন একটা বস্তু যেটা আমল ছাড়া চলতে পারে বলছিলাম ইমান এমন একটা বস্তু যা আমল ছাড়া চলতে পারে এই মাত্র ইমানটুকু নিল আমল নাই এক অক্ত নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিছু নাই দুরুশরীফ নাই ইবাদত বন্দিগি নাই কিচ্ছু নাই শুধু ইমানটুকু মাত্র তো ইমানের এটার পাওয়ারটা এমন একটা ইমান আসলো যে ইমান আমল ছাড়াও চলতে পারে এবং জান্নাতের উচ্চ মাকামে চলে গেল তো আমাল আমল এটা এমন একটা বস্তু যেটা ইমান ছাড়া একটা সেকেন্ড চলতে পারে না যত ভালো ভালো যত ভালো যত ভালো আমল করবেন কিন্তু ইমান নাই তো এটা কোনো মূল্য নাই কোনো মূল্য নাই এই জন্য ইমানটা ধরে রাখা চব্বিশ ঘন্টার জন্য ফরজে আইন এটাকে ইস্তেকামাত তো তাই আয়াতের সামান্য একটু কথাই বলা হল ইন্নাল্লাদিনা কলু রব্বুন আল্লাহ এবং তাকাম এটা মৌত পর্যন্ত মৃত্যুর দুয়ারে জাগা যাওয়ার এক সেকেন্ড আগ পর্যন্ত ইমানের উপরে অটল থাকা মজবুতির সাথে থাকা এটা প্রত্যেক ইমানদারের জন্য ফর্জে আইন ইমান বহির্ভূত কোনো কাজ দরকার নাই দুনিয়ার মধ্যে বহু আদেশ মানুষ বহুত নিষেধ মানছ আর আদেশও নাই নিষেধও নাই মা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون মনে চাই তাই করো মনে যা চাই তাই করো সালামুন কৌলাম্মির রব্বি আমার মাওলার তরফের শান্তি আর শান্তি শান্তি আর কোনদিন হবে না ও বেনমাজির দলেরা ও হারাম করে দলেরা ও দুনিয়ার ক্ষমতার পাগল বাবারা আজকে দুনিয়ার ক্ষমতা নিয়ে পাগল হয়ে গেছ আজকে যারা গুণের কানে মত হয়ে গেছে শুনাইয়া থুইয়া যায় মানো আর না আমারও তুমি বুঝবা তোমার মাওলাই বুঝবে নাফারমান বদমাস বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাইবে আল্লাহ ডাক দিয়া বলো ফেরেস্তারা এই নাফারমান কোন জাহান নাম কামাই করে জাহান নাম খানার না দেখে রুটাকে কবজ করিস না হঠাৎ নাফারমান বদমাস বেঈমান স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে কোনো বিপদ দেখলে মানুষের হুশ থাকে না যেরকম কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ আগে মারা যায় কোন বড় বিল্ডিং এর নিচের তোলা যদি আগুন লাগে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায় নাফারমান বদমাস বেইমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাসি গাড়া নীলনগর দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু তার সমস্ত পশমের গোড়া দিয়ে আসলে আগুনের সিরকি বাইর হইতে আছে এই অবস্থা দেখি আর নাফার মানুষ বাই হইতে চাইবে না নাফার